আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দর্শক এবারে আমরা আরেকটি পরিচ্ছেদের হাদিস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সেটি হচ্ছে বাবু মিনাদ্দিনে আল ফেরারো মিনাল ফেতন বাবু মিনাদ্দিনে আল ফেরারো মিনাল ফেতন পরিচ্ছেদ ফেতনা হতে পলায়ন দিনের অংশ দিনের অন্তর্গত ফেতনা হতে পলায়ন দিনের অন্তর্গত এ প্রসঙ্গে যে পরিচ্ছেদ সেটি আমরা আপনাদের সামনে পেশ করছি এবং এটি হচ্ছে কিতাবুল ইমানের দ্বাদশ বা বারোতম পরিচ্ছেদ এবং যে হাদিসটি এখন আমরা আলোচনা করতে যাচ্ছি এটি হচ্ছে উনিশ নম্বর হাদিস يقول الإمام البخاري رحمه الله حدثنا عبد الله ابن مسلمة عن مالك عن عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن أبي صعصعة عن أبيه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يكون خير مال المسلم غنم يوشك أن يكون خير مال المسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القطر يفر بدونه بدينه من الفتن يفر بدينه من الفتن ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার সনদে আবু সাইদ খুদিরাদি আল্লাহ তালু থেকে হাদিসটি বর্ণনা করেন আবু সাইদ খুদিরাদি আল্লাহ তালু বলেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মুসলিম আল যে সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে বকরি সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে বকরি জানিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে ও মামাকে আল কাতরি বৃষ্টিপাতের স্থানে সে চলে যাবে ফিতনা থেকে সে তার দিন সহকারে পলায়ন করবে ফিতনা থেকে সে তার দিন সহকারে পলায়ন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস এখানে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে করে ফেতনার সময় আমরা কি করব সেটা বুঝতে পারি এখানে রাসুসাল্লাহ সাল্লাম একটা প্রেডিকশনও করেছেন সেটা হচ্ছে এমন একটা সময় আসবে যখন বকরির সম্পদটাই তার কাছে উত্তম সম্পদ হবে বিবেচিত হবে এটা একটা ভবিষ্যৎ বাণী যেটা আমরা কম বেশি সব যুগে উপলব্ধি করি তবে সম্ভবত এখানে একটা এক্সক্লুসিভ টাইমের কথা উল্লেখ করা হচ্ছে যখন প্রচুর ফেতনা হবে এবং মানুষ হয়তো স্ট্র্যান্ডেড এরিয়াতে চলে যাবে ফেতনা থেকে বাঁচার জন্য তখন বকরি হবে তার সম্পদ স্বাভাবিকভাবে বকরির কথা যদি আমরা এখন ধরি ছাগল কিংবা বকরি এটা কিন্তু এ যুগেও দামি সম্পদ হিসাবেই বিবেচিত হয় বাজারে যত গোশ পাওয়া যায় তার মধ্যে এই খাসি কিংবা বকরির গোশ সবচেয়ে দামি এবং আরো অনেকগুলো বিষয়ের সাথে জড়িত যে ডেইরি ফার্মে এগুলো করা হয় সেটাও একটা ভালো সোর্স অফ ইনকাম ফলে মানুষের উত্তম সম্পদ যে বকরি এতে কোনো সন্দেহ নেই আর এখানে বলা হয়েছে যখন ফেতনা শুরু হয় তখন ফেতনা থেকে দূরে সরে যাওয়া এটা দিন ফেতনার মধ্যে ইনভলভ হয়ে ফেতনার আগুন আরো প্রজ্বলিত করা এটা কিন্তু দিন নয় এই গাইডেন্সটা আমরা কিন্তু এই হাদিসটার মধ্যে পাই অতএব যখনই কোনো ফেতনা দেখা দিবে মুসলমানদের কর্তব্য হবে খুব দ্রুত সমঝোতার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে নেগোসিয়েশনের মাধ্যমে সমঝোতার মাধ্যমে খুব দ্রুত সেই ফেতনাকে রিডিউস করা কমিয়ে আনা অথবা নাই করে ফেলা অথবা একটা সালিস দফারফার মাধ্যমে একটা সিদ্ধান্তে চলে আসা একটা সমাধানে চলে আসা এটা আরো অনেকগুলো হাদিস এবং আরো অনেকগুলো বাক্য ইভেন কোরআনের বক্তব্য থেকে সেটা আমরা বুঝি ইভেন তালাকের বিষয় নিয়ে যখন পারিবারিক অশান্তি তৈরি হয় মানুষের মধ্যে একটা ফেতনা ছড়িয়ে পড়ে পরিবারের বিভিন্ন লোকদের মধ্যে তখনও বলা হচ্ছে দুই পক্ষের একটা স্যালিস দফা রফার মাধ্যমে যেন এটাকে চমৎকার একটা সিদ্ধান্তে নিয়ে আসা হয় ফামসা কুম্বে মারুফ আউতাসিহম্বে এহসান হয় চমৎকারভাবে তাদেরকে আবার সংসারে ফিরিয়ে রাখা হবে ফিরিয়ে আনা হবে অথবা সুন্দরভাবে বিদায় করা হবে এরা তো পারিবারিক ব্যাপারে ফেতনা কখনো হতে পারে সামাজিকভাবে একটা সমাজে ফুল কমিউনিটিতে ফেতনা হয়তো দেখা দিল অথবা রাষ্ট্রীয়ভাবে ফেতনা দেখা দিল এ সমস্ত ক্ষেত্রে ফেতনার সুন্দর সমাধান এটা হচ্ছে মাতলুব যদি এমনটি হয় যে আসলে ফেতনা দিন দিন বাড়ছে এবং এই ফেতনা থেকে কারো কোনো মুক্তি নাই তাহলে সেই ফেতনা থেকে যেহেতু এখানে আর কোনো কিছু করণীয় নাই সব ধরনের চেষ্টা বিফল হলো ব্যর্থ হলো তাহলে ফেতনা থেকে নিজেকে রক্ষা করা প্রধান কর্তব্য হয়ে দাঁড়ায় বিশেষ করে সেই ফেতনা যদি আমাদের দিনদারি কমিয়ে দেয় সেই ফেতনা যদি আমাদেরকে কাফের মুশ্রিকে পরিণত করে কিংবা সেই ফেতনা যদি আমাদেরকে মুনাফেকে পরিণত করে তাহলে শেরেক কুফুরি এবং নেফাকি থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের দিন আমাদেরকে এমন কোন নিরাপদ জায়গায় চলে যাওয়াকে নির্ধারণ করে দেওয়া অপরিহার্য করে দেয় যেখানে আমরা নিজেদেরকে কুফুরি শিরকি অথবা নেফাক থেকে রক্ষা করতে পারব এটাই হচ্ছে আসলে ফেতনা থেকে পলায়নের অর্থ ফেতনা থেকে পলায়নের অর্থ ভেরুতা কাপুরুষতা নয় এটা আমাকে বুঝতে হবে আমার দিনকে প্রোটেক্ট করার জন্য দিনকে রক্ষা করার জন্য যে স্থানটা উপযোগী এটা ইভেন যদি পাহাড়ের চূড়াও হয় তবুও সেটা আমাকে চুজ করতে হবে for the sake of the protection of my religion আমার দিনকে রক্ষার স্বার্থে শরীয়তের দৃষ্টিভঙ্গিটা কিন্তু বুঝতে হবে প্রিয় দর্শক আমাদের অনেকেই হাদিসগুলো পড়েন কিন্তু জিনিসটা তাদের কাছে ক্লিয়ার হয় না যে কিভাবে তাহলে ফেতনার সময় এই যে পলায়নের কথা বলা হয়েছে এটাকে ইমপ্লিমেন্ট করবেন এটাকে বুঝতে হবে যে ফেতনাটাকে আগে মানে ফেতনা দেখলেই পুল পালিয়ে যাবেন ব্যাপারটা তা নয় আমি যেটা বলেছি ফেতনা সমাধান যখন সার্বিকভাবে অসম্ভব হয়ে পড়বে বরং ওই স্থানে অবস্থান করলে নিজের ইমান রক্ষা করাটাই হয়ে পড়বে অসম্ভব কিংবা ইমান হয়ে পড়বে বিপন্ন তখন সেই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া হিজরত করা যেটাকে এখানে পলায়ন বলা হয়েছে হিজরত করা মূলত চলে যাওয়া এটাই হচ্ছে দিনের অংশ এটাই হচ্ছে মিনার দিন সেজন্যই এই হাদিসের শেষে বলা হচ্ছে ইয়াফির রু বেদুই নিহি মিনাল ফেতান সে ফেতনা থেকে তার দিন সহকারে দিনকে প্রোটেক্ট করে দিনকে হেফাজত করে দিনকে বজায় রেখে দিনকে কোনো মতে ভায়োলেট না করে লঙ্ঘন না করে দিনের কোনো ইনস্ট্রাকশন নষ্ট না করে সে সেখান থেকে পলায়ন করবে অর্থাৎ চলে যাবে সেখান থেকে চলা পলায়ন করা সুতরাং আরেকটা কথা মনে রাখতে হবে পলায়ন সব জায়গায় খারাপ অর্থ নয় আমি খারাপ জায়গা থেকে ভালো জায়গায় যদি পলায়ন করি এটা ভালো এটা ভালো মনে রাখতে হবে এই জন্য ফেতনার জায়গা থেকে যেখানে ফেতনা নাই সেখানে চলে যাওয়াটা সেটাকে যদি আপনি পলায়নও বলেন তবু সেটা ভালো কিন্তু ভালো জায়গা থেকে ফেতনার জায়গা যাওয়াটা খারাপ সেটাকে যদি আমরা পলায়ন নাও বলি যে আমি ভালো জায়গা থেকে একটা ফেতনার জায়গায় আমি একটা সফর করলাম ট্রাভেল করলাম এরকম যেভাবে আপনি বলেন না কেন সেটা কিন্তু ভালো নয় ভালো জায়গা থেকে মন্দ জায়গায় যাওয়া সেটাকে আপনি পলায়ন না বলে অন্য সুন্দর শব্দ দিয়ে বললেও সেটা আসলে ভালো নয় অতএব মনে রাখতে হবে পলায়ন কথাটা এটা কোনো এটা একটা শব্দ পলায়ন করা সেটা কখনো ভালো অর্থে হতে পারে কখনো মন্দ অর্থেও হতে পারে অতএব পলায়ন শব্দ শুনলেই এটাকে নেগেটিভ অর্থে প্রয়োগ করাটা কখনো আমাদের জন্য উচিত হবে না যাই হোক আমরা এই হাদিসের আলোকে সর্বশেষ বলবো এই কথা যে প্রিয় ভাইরা দিনকে প্রোটেক্ট করা দিনকে হেফাজত করা আমাদের অন্যতম কর্তব্য এই জন্যেই ফেতনার জায়গা থেকে আমাদেরকে দূরে চলে যাওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং দূরে চলে যাওয়াটাকে দিনের অংশ করে দেওয়া হয়েছে কারণ দিনকে প্রোটেক্ট করতে হবে পৃথিবীর যেখানে আমরা থাকি না কেন সেখানে যদি দিন বিপন্ন হয় তাহলে সেখান থেকে পলায়ন করে অন্য জায়গায় ভালো জায়গায় চলে যেতে হবে যেখানে দিনকে আমরা মেনে চলতে পারবো দিনকে প্র্যাকটিস করতে আমরা পারবো এই পরিচ্ছেদে এই একটি হাদিস এরপরের পরিচ্ছেদ হচ্ছে তেরো নম্বর পরিচ্ছেদ এবং সেখানেও একটি হাদিস রয়েছে সে পরিচ্ছেদটি হল বাবু কাউলিন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আনা আলামুকুম বিল্লাহ ও আন্নাল মারিফাতা ফেরুল কল্ব সেই পরিচ্ছেদ হচ্ছে নবী সাল্লাহ আলাইসাল্লামের বক্তব্য যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ও আন্নাল মারেফাতা ফেরুল কল্ব এবং এ বিষয়ে যে আল্লাহর প্রতি জানা বা আল্লাহকে জানা বা আল্লাহর প্রতি বিশ্বাস এটা হচ্ছে অন্তরের কাজ মা আরিফা জানাটা বা বিশ্বাসটা এটা হলো অন্তরের কাজ তাহলে এখানে শিরোনামটা হলো এই যে নবী সাল্লাম যে বলেছেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জানি এবং এই জানাটা বা আল্লাহর প্রতি বিশ্বাসটা হচ্ছে অন্তরের কাজ এটা বাহ্যিক কোনো কাজ নয় লেকাউলিল্লাহ তালা এর দলিল হল শিরোনামের মধ্যেই ইমাম বুখারি বলছেন লেকাউলিল্লাহ না আল্লাহ তালা বলেছেন তিনি কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য পাকড়াও করবেন কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য পাকড়াও করবেন তাহলে অন্তরেরও কিছু কাজ আছে বিমা কাসাবাত যা কামাই করে অথবা যে কাজটা অন্তর করে এর অর্থ হল অন্তর যে কাজটা করে সে কাজের কারণে তিনি তোমাদেরকে পাকড়াও করবেন তাহলে বোঝা গেল অন্তরের কিছু কাজ আছে এই আয়াত দ্বারা বোঝা গেল যে জানাটা বা বিশ্বাস করা এগুলো হলো অন্তরের কাজ যাই হোক এখানে যে হাদিসটি আছে সেটি আপনাদের সামনে পেশ করছি ইয়াকুল ইমাম আল বুখারি রহমাহুল্লাহ হাদ্দানা মোহাম্মদ ইবনু সালাম قال أخبرنا عبدة عن هشام عن أبيه عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أمرهم أمرهم من الأعمال بما يطيقون كان رسول الله صلى الله عليه وسلم إذا أمرهم أمرهم من الأعمال بما يطيقون قالوا إنا لسنا كهيئتك يا رسول الله إن الله قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر فيغضب حتى يعرف الغضب في وجهه ثم يقول إن أتقاكم إن أتقاكم وأعلمكم بالله أنا إن أتقاكم وأعلمكم بالله أنا হাদিসটির সরল বঙ্গানুবাদ আমরা বলছি যে ইমাম বুখারি তার সনাদে আয়সার আদি আল্লাহ তালাহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাম যখন সাহাবাদেরকে কোনো নির্দেশ দিতেন তখন তিনি এমন আমলের নির্দেশ দিতেন যা তারা করতে সক্ষম অর্থাৎ সহজ আমলগুলো করার নির্দেশ দিতেন সাহাবারা বললেন অর্থাৎ তাদের কেউ কেউ বললেন যে আমরা তো ইয়ারসোল্লাহ আপনার মতো নই আপনি সহজ সহজ কাজগুলো বলছেন আমরা সহজ সহজ কাজগুলো করে কি আমরা পার পাব আপনার ব্যাপার তো ভিন্ন ইয়া রসুল্লাহ ইন আল্লাহ কাদগাফর আলাক আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিয়েছেন আপনার পূর্বের পরের যত ভুল ত্রুটি আছে সব তিনি ক্ষমা করে দিয়েছেন অতএব আপনি সহজ সহজ কাজগুলো করলে সেটা আপনার জন্য চলতে পারে কিন্তু আপনি আমাদেরকে এত সহজ সহজ কাজগুলো করতে বলছেন এটা তো আমাদের জন্য যথেষ্ট নয় আমাদেরকে কঠিন কিছু কাজ দিলে কঠিন কষ্ট করে করলে হয়তো আল্লাহর কাছে আমরা ক্ষমা পাবো মোটামুটি এ হচ্ছে হাদিসের আসলে ভাব দ্বারা তো ফয়াকদাবু রাসুল্লাহ সাল্লাম এতে খুব রেগে গেলেন হাত্তাই ও রাফাল গাদাবু ওয়াজহি এমনকি তার চেহারার আগের চিহ্ন ফুটে উঠল রাসুল্লাহ সাল্লাহ আসলামের কথা শুনে রেগে গেলেন তার চেহারা রাগের সে চিহ্ন ফুটে উঠল এবং তিনি বললেন তোমায় আকুল ইন্না আতকা তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ ভীরু ও আলামা কুম্বিল্লা এবং আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছে আমি আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী তোমরা এভাবে বললে তো হবে না তোমরা এভাবে বললে হবে না তোমরা সহজ রাসুল আমরা জানি যে রাসুল সাল্লাহ সাল্লাম এটা আয়সা রাদি আল্লাহ আরেকটা হাদিস থেকে যে যখন দুটো জিনিস আমাদের সামনে আসতো দুটোর মধ্যে সহজটাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখতিয়ার করতেন ফলে তিনি নিজেও সহজটা করতেন অন্যকেও সাহাবাদেরকেও সহজটা যা তারা আসলে করতে সক্ষম সেটা তিনি বলতেন কারণ তাকলিফ উমালাই ওতাক যেটা করা সাধ্যের অতীত অথবা কঠিন কিংবা অসম্ভব যেটা করার মধ্যে মানুষের নাভিশ্বাস হয়ে যায় সেটা কিন্তু শরীয়ত আসলে আমাদেরকে কখনো তাকলিফ দেয়নি দায়িত্ব দেয়নি অতএব সে ধরনের দায়িত্ব চাপিয়ে নেওয়া এটা আমাদের জন্য উচিত নয় হাদিসের ভাষ্য থেকে সেটা আমরা বুঝি এছাড়া আরেকটা হাদিস আমরা জানি যে একবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তিনজন ব্যক্তি বা আরো অধিক ব্যক্তি এসে বললেন তিনি বাড়িতে আছেন কিনা তারপরে তারা শুনিয়ে শুনিয়ে বললেন যাতে ঘরের লোকেরা শুনে যে আমরা কোথায় আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথায় তাকে তো আল্লাহ তালা সব ক্ষমা করে দিয়েছে কিন্তু আমাদের তো আর এরকম অবস্থা নেই একজন বলল যে আমি রোদ্রে দাঁড়িয়ে থাকব আমি নিজেকে কষ্ট দিব আরেকজন বলল আমি সারা রাত সাল্লা আদায় করবো আরেকজন বলল আমি বিয়েই করব না তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু এসে বললেন যে তোমরা কি সেই দল যাদের কেউ একজন এটা বলেছে এটা বলেছে এটা বলেছে তখন তিনি বললেন দেখো আমি তোমাদের মধ্যে সবচেয়ে তাকি এবং তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি আমি কিন্তু রোজা রাখি এবং আমি আমি রোজা ভঙ্গ করি আমি রাতে ঘুমাই রাতে সালাত আদায় করি আমি মেয়েদেরকে বিবাহ করি যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিরাগ ভাজন হলো সুন্নাতকে অপছন্দ করলো সে আমার অন্তর্ভুক্ত নয় তাহলে এই হাদিসের দুটোর মধ্যে আমরা এই সামঞ্জস্যটুকু পাই তবে হাদিসের যে এখানে পরিচ্ছেদের মূল টপিকটা সেই টপিকের মধ্যে আমরা বুঝতে পারলাম যে এখানে ফোকাস করা হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লাম উম্মার মধ্যে সবচেয়ে ভীরু ব্যক্তি এবং আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন কেন তিনি সবচেয়ে বেশি জানবেন না কারণ তার উপরে তো ওহি এসেছে ওহিটা সরাসরি রেসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর এসেছে এবং জিব্রিল থেকে তিনি সেটাকে আত্মস্থ করেছেন ফলে তিনি সেই ব্যক্তি উম্মার মধ্যে একমাত্র ব্যক্তি যিনি আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন দিন সম্পর্কে সবচেয়ে বেশি জানেন ওহি সম্পর্কে সবচেয়ে বেশি জানেন এই ব্যক্তির প্রতি আমাদের মাহাব্বত থাকা উচিত আমাদের ভালোবাসা থাকা উচিত আস্থা থাকা উচিত যে ব্যক্তি ও উম্মার প্রত্যেকটা লক্ষ্যে ভালোবাসেন বলে তাদের কাছে আমানতদারের সাথে ওহির সেই ভান্ডারটি উজাড় করে দিয়েছেন অতএব রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি সেই আস্থা যেন আমাদের চির না ধরে তার প্রতি যেন আমাদের কখনো অনাস্থা তৈরি না হয় তার প্রতি ভালোবাসা মহাব্বতে আমাদের জন্য কোনো ঘাটতি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক এ হচ্ছে ১৩ নম্বর পরিচ্ছেদের হাদিস বিশ নম্বর হাদিস এরপর আমরা চোদ্দ নম্বর পরিচ্ছেদে চলে যাব সেখানে একুশ নম্বর হাদিসটি আমরা পড়ব চোদ্দ নম্বর পরিচ্ছেদের শিরোনাম হচ্ছে বাবু মানকারে হা আইয়া উদা ফিল কুফরি কামা আইউল কাফিন্নার ইমিনাল ইমান এ হচ্ছে পরিচ্ছেদ যে যে ব্যক্তি কুফুরের মধ্যে ফিরে যাওয়াকে অপছন্দ করে যেভাবে অপছন্দ করে সে জাহান নামে কিংবা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে এটা ইমানের অংশ পরিচ্ছেদের বিষয় হলো এটা ইমানের অংশ এভাবে কুফুরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করা এটা ইমানের অংশ যেভাবে সে অগ্নিতে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে এখানের যে হাদিসটি সেটি হচ্ছে ইয়াকুল ইমামুল বুখারি রহমাহুল্লাহ হাদ্দ সুলাইমান ابن حرب قال حدثنا شعبة عن قتادة عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله عز وجل ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله منه كما يكره أن يلقى في النار এই হাদিসটি আসলে একটু আগে আমরা পড়েছিলাম হাদিসটির সরল বঙ্গানুবাদ আমরা পেশ করছি আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি বৈশিষ্ট্য যখন কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যাবে তখন সে ইমানের স্বাদ আস্বাদন করবে একটি হচ্ছে আল্লাহ এবং তার রাসুল তার কাছে অন্য সবকিছু থেকে প্রিয়তম হবে দ্বিতীয় হচ্ছে সে কোনো ব্যক্তিকে যখন ভালোবাসবে শুধু আল্লাহর অস্তেই ভালোবাসবে এবং তৃতীয় হচ্ছে সে আল্লাহ তাল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করার পর সে অগ্নিতে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপছন্দ করে ঠিক তেমনি কুফুরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করবে আমরা একটু আগে হাদিসটির উপর বিস্তারিত ব্যাখ্যা পেশ করেছি প্রিয় দর্শক তবে সেখানে শিরোনাম ছিল যে কিভাবে ইমানকে এনজয় করা যাবে এখানেও সেই বিষয়গুলো এসেছে তবে এখানে শিরোনামটা হলো যে কুফুরিকে অপছন্দ করা এটা ইমানের অংশ আমাদের শিরোনামগুলো খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং শিরোনামগুলোর সাথে সামঞ্জস্য রেখে হাদিসকে বুঝতে হবে তাহলে মূল লেসনটা আমাদের জানা হবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় দর্শক কুফুরিকেও পছন্দ করা ইসলামিক কালচার এই জন্যই কুফুরির সাথে একটা বৈষম্য গড়ে তুলেছে এবং কুফুরির কালচারকে অপকালচার অপসংস্কৃতি হিসেবে আখ্যায়িত করেছে কুফুরিতে যারা লিপ্ত তাদের পোশাক আশাক তাদের চুলের কাটিং পোশাকের কাটিং ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা কুফুরির কালচার এটা ইমানের কালচার নয় অতএব কুফুরিকে এবং তাদের কালচারকে অবশ্যই অপছন্দ করতে হবে যদি ইমানকে কেউ স্টাবলিশ করতে চান ইমানের মধ্যে নিজে থাকতে চান এবং যদি কুফুরিকে এবং কুফুরির কালচারকে আপনি অপছন্দ করতে পারেন সেটা আপনার ইমানের অংশ আর যদি মার্জ হয়ে যান কুফুরির সাথে তাহলে ইমান থেকে আপনি বের হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি করলেন আল্লাহ আমাদেরকে তা থেকে রক্ষা করুন আমাদের ইমানকে পরিপূর্ণ করুন এবং ইমানের তাকাবা ইমানের যে দাবি ডিমান্ড সেটা যেন আমরা পরিপূর্ণ করে নিজেদেরকে পূর্ণ সত্যিকার ইমান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সে তৌফিক দান করুন আজকে পর্যন্তই প্রিয় দর্শক আমরা এরপর আবারও আমাদের আলোচনা অব্যাহত রাখব ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের ভালো আমলগুলোকে কবুল করুন আমাদের ইমানকে কবুল করুন হাদা ওসল্লাহ সাল্লাম আলা নবীন মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবি আজমাইন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত